الله العلي العظيم محترم حاضرين হাবিব সাল্লাহ আলী ওয়াসাল্লামের মর্যাদা বুঝাতে গিয়ে যে সুর আনিয়েছিলাম সুর আলাহাব আজকে তার তৃতীয় পর্ব সুর আলাহাবের যেখানে আল্লাহ সুবাহান তার হাবিবের দুশ্মনদের জবাব নিজে দিয়েছেন বক্তব্যের জবাব নিজে দিয়েছেন কোরআনে করিমে আরো অনেক উদাহরণ আছে কিন্তু একদম নাম নিয়া কাউকে তিরস্কার করা হুমকি দেওয়া এটা আবুল আহাবের ক্ষেত্রে একদম স্পষ্ট এবং তার বিবি উম্মে জামিল বিনতে হার ইবনে উমাইয়া আবুল আহাব সম্পর্কিত আলোচনা মোটামুটি হয়েছে কেন আল্লাহ তালা আবুল আহাবকে এই কথা বললেন যে তোর হাত দুইটা ধ্বংস হবে কারণ আবুল আহাব হজরত রসুল করিম সাল্লাহ আলি সাল্লামের ধ্বংস কামনা করেছিল যখন এই সুরা নাজিল হয় তো আবুল আহাব উপহাস করত ওই যে আল্লাহ বলেছেন আবুল আহাবের হস্তদয় ধ্বংস হোক তো আবুল আহাব হাত দুইটাকে এরকম করে হাত দুইটার উদ্দেশ্যে বলতো কি খবর তোমরা দিয়ে এখনো ধ্বংস হও না তামাশা তো ধ্বংস তো হইছে হাত দুইটা ধ্বংস হইছে হাত দুইটা ধ্বংস হওয়ার অর্থ কি মুভাসিন তিনটা অর্থ করেছেন এক হচ্ছে অরিজিনালি আক্ষরিক অর্থেই হাত দুইটা ধ্বংস হয়েছে মানে তার হাত দুইটা অবশ্য হয়ে গেছে অকার্যকর বিকলাঙ্গর মতো হয়ে গেছে কাজ করতে পারত না শুকাইয়া গেছিল এটা একটা হাত দুইটা ধ্বংস হোক মানে এক হাত দুনিয়া উদ্দেশ্য আর এক হাত আখেরাত উদ্দেশ্য যে তোমার দুনিয়া আখেরাত দুইটাই বরবাদ শেষ দুনিয়াও শেষ আখেরাতও শেষ এটাও হয়েছে বাস্তবে তৃতীয় হচ্ছে হাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে শক্তি সামাজিক যে শক্তি যে অমুককে ভোট দিয়ে অমুক অমুক ভাইয়ের হাতকে শক্তিশালী করুন বলে যেত ওই শক্তি ওই শক্তিও আবুল আহমের শেষ হয়ে গেছে নিজেই শেষ আর শক্তি থাকবে কোথেকে বদরের যুদ্ধে তো যায় নাই ভয়ে কারণ বিশ্বাস ছিল যে মোহাম্মদ যা বলেছে এটা ঘটে যাবে নিশ্চিত আমার ধ্বংস নিবার্য তো ধ্বংস আমি তো ধরা পড়ব বাহিরে গেলে আমি মক্কার বাহিরে যাব না বদরের যুদ্ধে সব লিডাররা যায় আবুল আহাব যায় না বলবে আমি যাবো বলে তুমি আহ্বান করলা যুদ্ধের এখন তুমি যাবা না আমার সমস্যা আছে অন্য লোক ভাড়া করে আইনা অনেক টাকা দিয়া বীর পালোয়ান একজনকে অনেক অর্থ দিয়া তারপর পাঠাইছে তার পক্ষ থেকে কিন্তু আল্লাহ তালা যাকে ধরেন তার জন্য যুদ্ধের ময়দান লাগে না নিজের ঘরেও আল্লাহ তালা তাকে শেষ করতে পারে আবুল আহবেরও তাই হয়েছে বদরের যুদ্ধ থেকে যখন পরাজিতরা মক্কায় ফেরত আসলো আবুল আহাব অসুস্থ হয়ে পড়ল কেউ বলেন প্লেগ গলার মধ্যে ফোড়া হয়েছে আর কেউ বলেন যে বসন্ত পুরা শরীরটাই পচন ধরেছে তার মধ্যে এত দুর্গন্ধ যে মৃত্যুর পর তার আপনজন তার সন্তানরা যাদেরকে নিয়ে সে বাহাদুরি করত যাদেরকে নিয়ে সে বলতো যে যদি আজাব চলে আসে মোহাম্মদের কথা মতো তো আমার যে সামর্থ্য অর্থবিত্ত আমার সন্তান আমার দল আমার সমর্থক এরাই ঠেক দিবে আল্লাহ তার জবাবে আয়াত দুই নম্বরটা নাজিল করেছেন মা আগনা আনহু মালুহু আমার কাছে তোমার মাল তার মাল তার কামাই তার শক্তি সামর্থ্য তাকে বাঁচাতে পারবে না আর বাঁচায়ও নাই পারেও নাই মৃত্যুর পর এমন অবস্থা হয়েছে যে দুর্গন্ধের কারণে বিবি এবং সন্তানরা ধারে কাছেও যায় না এত দুর্গন্ধ তখন হাফসি গোলাম একটা কালো ওই গুলাম একটাকে ভাড়া করে এনে আবুল আহাবের লাশকে দূরে নিয়ে গর্ত করে পাথর চাপা দিয়ে শেষ করা হয়েছে আল্লাহ তালা দেখাইছেন তার হাবিবের দুশ্মন এবং বেআবি যারা করে তাদের পরিণাম কি হয় আল্লাহ দেখাইছেন এটা শুধু আবুল আহাবের জন্য নয় কেমন পর্যন্ত সমস্ত গোস্তাখে রসুল রসুলের সাথে যারাই বেআবুল করবে তাদের এই রকম পরিণতি নিশ্চিত এটা আল্লাহ তালা দেখা দিচ্ছেন যে সে যেই হোক আমার হাবিবের সাথে বেআবি করলে বহু অপরাধ আছে আল্লাহ তালা ছাড় দেন ছেড়ে দেন না বহু অপরাধ আছে আল্লাহ তালা ছাড় দেন ছেড়ে দেন না কিন্তু আমরা ইতিহাস থেকে যা দেখি যে আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করলে আল্লাহ ছেড়ে তো দিবেনই না আল্লাহ তালা ছাড়ও দেন আল্লাহ তালা তাকে ছাড়ও দেন সাম্প্রতিককালেই আমরা যাদেরকে দেখেছি আল্লাহ নবীর সাথে বেয়াদবি কইরা আমাদের কাছে মনে হয় সুইডেন চলে গেছে জার্মান চলে গেছে কিন্তু তাদের ব্যক্তি জীবন কদিন পর পর যখন প্রকাশ পায় তখন বুঝি যে ভিতরে কি আগুন জ্বলতেছে তাদের তাসলিমা নাসরিন কদিন পরপরই একটা স্ট্যাটাস দিয়া তার ওই ভিতরের আগুনটা প্রকাশ করে বুঝি আমরা যে কত আগুন তাদের দিলের মধ্যে আল্লাহ তালা জ্বালাইয়া দিচ্ছেন আর এটা তো হবেই আল্লাহ তালা তার হাবিবের সাথে যারা দুশ্মনী করবে বেআবি করবে আল্লাহ তালা তার দুনিয়া আখেরাতের শান্তি সব শেষ করে দেবে এটা আল্লাহর ওয়াদা আলোচনার মাকসাদ আমরা তো আর আবুল আহাব না নবীও নাই এমনটা যেন না ভাবি যে নবীও নাই আমরাও আবুল আহাব না না নবীর সাথে বেয়াদবি করলে যে আজাব আসার সম্ভাবনা হ্যাঁ এই আয়াত যেহেতু রয়ে গেছে এই আয়াতের অর্থ রয়ে গেছে কেয়ামত পর্যন্তই থাকবে তার আবেদন তো এটার ক্ষেত্র কোথায় হ্যাঁ, নবীর আপনজন যারা আছেন বিশেষ করে হাজরাত ওলামা কেরাম যারা আছেন তাদের সাথে বেআবি করা তাদেরকে নিয়ে বাজে শব্দ উচ্চারণ করা এটাও আল্লাহ তালার আজাব আসার একটা বড় কারণ হতে পারে আবুল আহাবের বিবি সে তো আবুল আহাবের মতো ওই রকম গালি দেয় নাই কিন্তু রসুলের নাম উচ্চারণ করতো না আবুল আহাবের বিবির এক সমস্যা ছিল রসুলের নাম তো মোহাম্মদ মোহাম্মদ মানে যে যিনি সবচেয়ে বেশি প্রশংসিত তা এখন নাম উচ্চারণ করলে তো সবচেয়ে বেশি প্রশংসিত বলা হয়ে গেল আবুল আহাবের বিবি এটা বলতো না বলতো মুজাম্মামান মুজাম্মামান মুজাম্মাম মানে সবচেয়ে বেশি লাঞ্ছিত যিনি যার বদনাম করা হয় সবচেয়ে বেশি মুহাম্মদের জায়গায় বলতো মুজাম্মাম এই স্বভাব এখনো চেঞ্জ হয় নাই আমাদের সমাজের কিছু কুলাঙ্গার আছে ওলামা ইকরামের শানে এইরকম বেআবিমূলক শব্দ ব্যবহার করে আল্লাহ আহমদ শফি হাফিজাউল্লাহর মতো মানুষ এত বড় বুজুর্গ মানুষ তাকে তেতুল হুজুল বলে উপহাস করার মতো লোকের অভাব নাই এই সমাজে আমরা দেখেছি যে আবুল আহাবদের সংখ্যা কমলেও আবুল আহাবদের বিবিদের সংখ্যা এই সমাজে কম না আবুল আহাবের বিবিমানি আবুল আহাবের বিবিমানি হচ্ছে আবুল আহাবের মতো ওই রকম প্রকাশ্যে গালি তো দেয় নাই রসুলকে কষ্ট দিয়েছেন আর যারা গালি দিয়েছে আবুল আহাব তাদেরকে পেছন থেকে উৎসাহ দিয়েছে শেল্টার দিয়েছে এই উৎসাহ দেনেওয়ালা আর শেল্টার দেনেওয়ালা এই সমাজে মানুষের অভাব নাই গালি তো দেয় না না আমি নবীকে গালি দেই না নামাজ পড়ে আমি নবীর সাথে দুশ্মনী রাখি না কিন্তু দোস্ত নবীর সাথে দুশ্মনী রাখার দরকার নাই যারা দুশ্মনী রাখে তাদের প্রতি ন্যূনতম একটু একটু হালকা হইলেও যদি আপনার দুর্বলতা থাকে এটাও আপনার ইমানের সমস্যার আলামত গালি দেওয়ার দরকার নাই এই সমাজে এই লোকের অভাব নাই রবিকে নিয়ে যারা বিদ্রুপ করে তাচ্ছিল্যের শব্দগুলো বলে তাদের প্রতি সিম্পিতি একটু দুর্বলতা তাদের প্রতি একটু সহানুভূতি তাদের প্রতি যখন ওলামায়াম অথবা তৌহিদি জনতা যখন তাদের বিরুদ্ধে সোচ্চার আন্দোলন করে তখন আমরা দেখেছি তাদের পক্ষে দাঁড়ানোর মানুষের অভাব নাই এই সমাজে আশ্চর্য মুসলমান না নামাজ পড়ে রোজাও রাখেন সব আবাদত চালু আছে অথচ আল্লাহ নবীর দুশ্মনদের সাথে তাদের সক্ষতা এটা প্রমাণ করে তার বাহ্যিক আমলগুলো ভন্ডামি আর প্রতারণা ছাড়া কিচ্ছু না ভেতরটা পচে গেছে এটা স্পষ্ট নাইলে নবীর দুশ্মনদের সাথে সক্ষতা আর সহানুভূতির আচরণ এটা কি করে সম্ভব একজন মুসলমান সে নিজে গালি খাওয়া সহ্য করতে পারে নিজের সন্তান গালি খাবে সামনে এটাও সহ্য করতে পারে কিন্তু একজন মুসলমানের অন্তরের মধ্যে কালিমার ন্যূনতম নূর যদি থাকে সে তো তার নবীর অপমান কোনোভাবেই সহ্য করতে পারে না আবুল আহাবের বিবি সম্পর্কে আল্লাহ তালা ওই কথাগুলোই বলেছেন অচিরি আবুল আহাব জাহান প্রবেশ করবে এবং তার বিবিও প্রবেশ করবে তার বিবির পরিচয় দিতে গিয়ে আল্লাহ তালা বলেছেন হাম্মা আল্লাহ তাল হাতব এই হাম্মা আল্লাহ হাতব মানে কি এর ব্যাখ্যা অনেক পাওয়া যায় মোটামুটি তিনটা ব্যাখ্যা পাওয়া যায় তাফসির কিতাবে এই তিনটা ব্যাখ্যার বাস্তব প্রয়োগ এখন সমাজে খুব ইজি হয়ে গেছে আমার চোখে স্পষ্ট হাম্মালা আরবিতে হাম্মালা বলা হয় কুলিকে কুলি কুলি যে বোঝা বহন করে হাম্মালা আল হাতাব শুকনো লাকড়ি চাকরি এগুলো আবুল আহাব সম্পর্কে আল্লাহ বললেন হাম্মাল আতাল লাকড়ি বহনকারী বোঝা বহনকারী লাকড়ির এটা কেন বললেন এটা বলার একটা কারণ বলেন যে আবুল আহাবের বিবি মাঝে মধ্যে কাটাওয়ালা গাছ সংগ্রহ করে করে হজরত রসুল করিম সাল আলি ওয়াসাল্লাম যে পথে নামাজে যেতেন মসজিদে যেতেন ওই পথের মধ্যে বিছায় রাখত আমাদের সমাজে একটা প্রচলিত কথা আছে বিশেষ করে তায়েফে গেলে দেখা যায় এটা ওই বুড়ির বাড়ি যে বুড়ি কাটা বিছাই তায়েফে আল্লাহ রসুলের জন্য কাটা বিছানোর সেই উপলক্ষ কখন আসলো আমরা জানি না সে বুড়ি বা কে এটা একটা বানানো ঘটনা মনে হয় আমাদের কাছে কোনো দলিল নাই কিন্তু আবুল আহমের বিবিধটা প্রমাণিত মক্কায় হতো তায়েফে না আবুল আহাবের বিবি এই কাজটা করত রসুলের নামাজে যাওয়ার জন্য মসজিদে যাওয়ার জন্য বাধাগ্রস্ত করত আমরা মনে করি এই সমাজে এই লোক নাই না এই সমাজে ওই লোক আছে তবে এই কাজের প্যাকেট চেঞ্জ হয়েছে মোড়ক চেঞ্জ হয়েছে উপরের আবরণটা চেঞ্জ হয়েছে কাজের ধরন চেঞ্জ হয়েছে কিন্তু দিনই কাজে বাধা দেওয়ার মতো লোক এই সমাজে অভাব নাই ডাইরেক্ট কাটা চায় না মসজিদের মধ্যে আপনি মনে করছেন গেটের সামনে কাটা লেখে দিবে এরকম মানুষ না সব সময় যে কাজের ধরন একরকম হবে এটা শয়তান নিজেও তো বলে না শয়তানও তো আল্লাহকে চ্যালেঞ্জ দিয়ে বলে চাল্লা আমি আপনার বাংলাদেশকে এক পদ্ধতিতে ধোকা দিব না সুরা আরফ আয়াত নাম্বার সতেরো শয়তানের বক্তব্য ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين শয়তান বলেছে আল্লাহকে আল্লাহ আমি কিন্তু আপনার বান্দাকে সামনে দিয়ে ধোকা দিব পিছন দিয়ে ধোকা দিব ডান দিয়ে ধোকা দিব বাম দিয়ে ধোকা দিব মানে চতুর্মুখী আক্রমণ করব মুহাসিন কেরাম বলেছেন এর অর্থ হচ্ছে শয়তান এক পদ্ধতিতে ধোকা দিবে না নানান পদ্ধতিতে ধোকা দিবে আবুল আহাবদের বিবিরা যুগে যুগে আসবে আবুল আহাবও যুগে যুগে আসবে যার কারণে সুরা রয়ে গেছে সুরের বক্তব্য কেমন পর্যন্ত থাকবে তবে একই ধরনের ওই বক্তব্য আসবে ওই কাজটা একই ধরনে আমাদের সামনে প্রকাশ পাবে এটা ঠিক না ধরন চেঞ্জ হবে উদ্দেশ্য একটাই মসজিদের সামনে কাটা বিছাবে না দিনই কাজে বাধা দেওয়ার নানান প্রক্রিয়া হইতে পারে দিনদার মানুষের সমালোচনা করা দিনদার মানুষকে নিয়ে বিদ্রুপ করা টেলিভিশন সিনেমায় নাটকে নিকৃষ্ট চরিত্রের মানুষগুলাকে দিনই লেবাসে সাজানো এগুলো সব ওই প্রক্রিয়ার অংশ একটা প্রজন্ম কি তৈরি হচ্ছে না এরকম এই সমস্ত প্রোগ্রামের কারণে একটা প্রজন্ম কি এমন তৈরি হচ্ছে না যাদের অন্তরের মধ্যে দাড়ির প্রতি ঘৃণা তৈরি হচ্ছে টুপির প্রতি ঘৃণা তৈরি হচ্ছে মানে কি মানে হচ্ছে ভিন্ন প্রক্রিয়ায় ওই প্রজন্মকে মসজিদ থেকে দূরে সরানো হচ্ছে দিন শিক্ষা থেকে দূরে সরানো হচ্ছে দিন শিক্ষার ধারক বাহক ওলামায় যারা আছেন শিক্ষক তাদেরকে নিয়ে বাজে মন্তব্য করে করে কুৎসা রটেয়া রটেয়া একটা প্রজন্ম কি তৈরি করা হচ্ছে না যাদের দিলের মধ্যে আলেমদের প্রতি বিদ্বেষ শুরু হয়ে গেছে মানুষ আগেরকার দিনে নামাজ পড়তো না এখনো গ্রামে গঞ্জে গেলে দেখা যায় যে লোকটা নামাজ পড়ে না আমরা বহু সরল সরল মানুষদেরকে দেখি একদম প্রত্যন্ত অঞ্চলে যখন যাই দেখি লোকটার চেহারা দেখে বোঝা যায় নামাজই না নামাজি লোকের চেহারা একটা ভাব ফুটে ওঠে আলহামদুলিল্লাহ নামাজই না বোঝা যায় পোশাকে বোঝা যায় দিনের উপর নাই মাহফিলেও বসে নাই হয়তো সাহস করে নাই যে আমি মাহফিলে বসবো গুণাগার ওই রাস্তার আশেপাশে দাঁড়ায় আছে আমরা যখন মাহফিল থেকে বিদায় নিই এই দুই দিন আগেও ঘটেছে এমন আমার সাথে এ আমাদের শরীর ধরে ধরে চুমা খাইতেছে দাড়িগুলো ধরে চুমা খাইতেছে তার দিলের মধ্যে আলেমের প্রতি মহাব্বত আছে বোঝা যাচ্ছে সে দিন দান একটা সময় তো এমন ছিল মানুষ দিন মানত না মানে না মানে না মানে পালন করে না মানে না না পালন করে না কিন্তু দিনই জায়গাগুলো আর মোলামা মসজিদ মাদ্রাসা এই জায়গাগুলো তার শ্রদ্ধার সর্বোচ্চ জায়গায় একটা অবস্থা তো এমন ছিল হ্যাঁ আজকে কোথায় আজকে এখন নতুন প্রজন্ম তৈরি হচ্ছে যারা অশ্রদ্ধার যত যা আছে সব প্রকাশ করতেছে গত বছর আমার সাথে ঘটা ঘটনা কুমিল্লা থেকে আসতেছিলাম রাত তখন সাড়ে তিনটা কি চারটা বাজে পলাশি মোড় চৌরাস্তার মধ্যে ইউনিভার্সিটির বহু ছেলে বসে বসে রাতে আড্ডা মারে পনেরো বিশ জন মাঝে মধ্যে আজব হয়ে যাই হায় এরা কারা এরা কোন সমাজের মানুষ এদের বাবা কোথায় মা কোথায় ভাই কোথায় মাঝে মধ্যে ওই আড্ডার মধ্যে দু চারটা মেয়েও দেখা যায় রাত বাজে আড়াইটা তিনটা আজীব অবস্থা মনে মনে ভাবি হায় এই পনেরো বিশ জন যদি এই ইউনিভার্সিটির ছেলে না হইয়া আজকে মৌলবি হইতো তত বিশাল একটা আয়োজন হয়ে যাইতো যে একটা গ্রুপ এখানে বিভিন্ন জায়গায় হামলার চেষ্টা চিন্তা চক্রান্ত করতেছে পয়সা পয়সা চার পাঁচজন মৌলবী রাতের আধারে চুপচাপ এক জায়গায় দাঁড়ায় আড্ডা মারলে অবস্থাটা কি হতো কোথায় সমাজ ওই জায়গায় আমার চিন্তাটা ঢুকে যে তারা কিছু পরিকল্পনা করতেছে আর যখন মৌলবীর লিবাস ছাড়া অন্য লিবাসে সারা রাত বসে বসে আড্ডা দিবে ওগুলা কারো নজরে পড়ে না পাশেই তো নিরাপত্তার দায়িত্বে থাকা মানুষগুলার গাড়ি আমি দেখেছি কোনো কথা নাই চলছে চলুক আমার গাড়ি যখন আসতেছে তখন ওই পুলিশ বক্সের পুলিশ সাউনির মতো একটা হালকা ধরনের চৌরাস্তার ঠিক মাঝখানে ওইটা যখন ক্রস করতেছি ওখানে বসা ছিল চার পাঁচটা ছেলে আমাকে দেখে হুজুর মানুষ দেখছে এত রাতে আসতেছি আমাকে দেখে হাই হাই আল্লাহ ওই স্পিড ব্রেকারের কারণে ওই জায়গায় আইসা গাড়িটা স্লো হয়েছে তাদের খুব কাছাকাছি আমি তাকাই আছে আমার তো আফসোসের নজরে আমি তাকাই আছি হায় এরা কারা এদের কি কোনো মা বাপ নাই এদের কোনো পরিবার নাই ডাক দেওয়ার মতো কেউ নাই যে এত রাতে বসে বসে আড্ডা দিতেছ সিগারেট খাচ্ছ তোমরা ছাত্র হইলে লেখাপড়া নাই রাতে কি ঘুমাইতে হয় না তো দিনে লেখাপড়া কেমনে করে এরা ক্লাস কেমনে করে আমি তো ওই চিন্তায় তাকায় আছি আমার তো বলার কোনো কথা নাই আশ্চর্য আমাকে অবাক করে দিয়ে আমি অবাক হয়ে গেলাম যে এত নোংরা মানুষের মিজাজ হতে পারে ভেতরে কতটা পচন ধরলে মানুষ এতটা অভদ্র হইতে পারে আরে ভেতরে বিদ্বেষ থাকলেও তো মানুষ ভদ্রতার খাতিরে যদি ভালো ঘরের সন্তান হয় ভিতরে বিদ্বেষ থাকলেও তো চোখ লজ্জায় কিছু বলতে ইতস্ত করে আমার গাড়ি যখন ক্রস করছে আর ওই স্পিড ব্রেকারের কারণে একটু স্লো হইল মাসা আল্লাহ গালির ফুলঝুরি শুরু হইলো আমাকে দেখে যা তা বলে গালাগালি করলো মা বাপ নিয়ে নিয়ে যা যা মাকে নিয়ে যা যা গালি দেওয়া যায় সব গালিগুলো তারা ওই অল্প সময়ের মধ্যে প্রসব করল মনে মনে হাসলাম আমি তো আর বদুয়া দেই না বদুয়া তো একদম উঠাইয়া দিছে অগ্রিম উঠাইয়া দিছে অতীতে যারা কষ্ট দিছে আমি তো প্রকাশ্যে বলি যারা যত লাইনে কষ্ট দিছে সবাইকে মাফ অগ্রিম যত কষ্ট দিবে সবাইকে মাফ সুবর্ণ সুযোগ কারো যদি মনে চায় আমাকে মেরে ফেলতে আমারে মারার কারণে আল্লাহর সামনে আপনাকে দাঁড়াইতে হবে মাফ সব মাফ অগ্রিমও মাফ পিছনও মাফ আয় আল্লাহ আল্লাহ তালা তার বান্দাদেরকে বড় ভালোবাসেন ওই একটা আশায় যে মাহবুদ তোমার ভালোবাসার মানুষগুলারে আমি মাফ করে দিচ্ছি আমার সন্তান অপরাধের কারণে যদি কেউ তাকে মাফ করে দেয় তার প্রতি একটা দয়া আর ভালোবাসা আমার জন্মাবে অটোমেটিক যে আমাকে সে সম্মান দেখায় আমার সন্তানকে মাফ করে দিছে তার কোনো ভুল থাকলে তখন আমিও সহজে তাকে মাফ করে দিব আমার সন্তানকে মাফ করছি মা বাবা সন্তানকে যতটা মহাব্বত করে রব তো তার বান্দাকে তার চেয়ে হাজার কোটি গুণ বেশি মহাব্বত করে আমি যদি রবের বান্দাদেরকে মাফ করি আমি তো আশা করতে পারি রব রব তাইলে আমার গুণাগুলাও তুমি মাফ করে দেবো মানুষের হক নষ্ট করছি মানুষের দিলটাও তো ওই আমার মতো বানাই দিতে পারে আমি যাদের হক নষ্ট করছি তাদের দিলের মধ্যেও তো আল্লাহ ঢুকাইতে পারেন যে তারা মাফ করে দেন আমার তো পার পাওয়ার জন্য আমার অনেক উচিলা আমি খুঁজি খুঁজতেছি এটাও একটা উচিলা যে মাফ সব মাফ সব মাফ একদম মাফ কারো ওপর কোনো কষ্ট নাই ওই জন্য বদ্ধ অত দেই না কিন্তু আফসোস লাগতেছিল হায় কি এদের ভবিষ্যৎ এরাই তো পরবর্তীতে আমাদের সমাজপতি হবে এরাই তো পরবর্তীতে আমার সমাজ চালাবে রাষ্ট্র চালাবে তো এরাই যখন আমার রাষ্ট্রের ওই সমস্ত জায়গাগুলোতে বসবে তখন রাষ্ট্রীয় সিদ্ধান্তগুলো কি আসবে আমাদের সামনে অম্মতের সামনে রাষ্ট্রীয় সিদ্ধান্তগুলো কি আসবে আসবে হচ্ছে ইসলাম বিরোধিতা ইসলাম বিদ্বেষ ইসলামী প্রতিষ্ঠানগুলো আস্তে আস্তে আস্তে ক্লোজ করার চেষ্টা হবে বিভিন্ন বিষয়ে বিভিন্ন নিষেধাজ্ঞা জারি হবে ওইটা করা যাবে না ওইটা করা যাবে না এই এই বিভিন্ন শর্ত জুড়ে দেওয়া হবে সংকীর্ণ করার জন্য বিষয়গুলো ও ভাই আস্তে আস্তে এইরকম একটা প্রজন্ম তো তৈরি হচ্ছে আমি মনে করতেছি আবুল আহাবের বিবির মতো মসজিদে আমি কাটা বিছাই নাই মাদ্রাসার সামনে কাটা বিছাই নাই কিন্তু আমার প্রচারণা আমার আন্দোলন আর ওই সমস্ত টিভি সিনেমা নাটকগুলার কারণে এমন একটা প্রজন্ম কিন্তু দিন দিন তৈরি হচ্ছে যাদের অন্তরের মধ্যে ইসলাম ইসলামী লিবাস ইসলামের শিক্ষক ওলামের ক্রামের প্রতি তাদের অন্তরে আস্তে আস্তে ঘৃণা তৈরি হচ্ছে তাইলে আমি কাটা না বিছায়ও আমিও আবুল আহাবের বিবির সঙ্গী হয়ে গেলাম আমার খবর নাই খবর নাই এইরকম মানুষের অভাব এই সমাজে নাই অথচ সে নিজেকে দিনদার মনে করে আমি তো চিনি আমি তো চিনি আমার মুসল্লি আমি চিনি আমি চিনি নামাজ পড়েন ফজর মিস দেন না কিন্তু বিভিন্ন মজলিসে তার বক্তব্য থেকে জেনেছি ওলামাদের প্রতি তার যে বিদ্বেষ প্রকাশ পায় এটা প্রমাণ করে ভেতরে পচন ধরেছে নামাজ বাহ্যিক আমল এটা প্রমাণ করে যে ভিতরটা গান্দা নাপাক হয়ে যাওয়ার কারণে মাঝে মধ্যে মুখ দিয়ে বাই হয়ে যায় কথাগুলো আল্লাহর নবীর একটা কথা আছে ইমান সম্পর্কে যার মুখের ইমান কলমের ইমান হয়ে যায় ওই ইমান গোপন করা যায় না এটা প্রকাশ পাওয়া যায় কাজে যার মুখের নেফাক কলমের নেফাক হয় মুনাফিকি ওইটাও গোপন করা যায় না মাঝে মধ্যে প্রকাশ পাওয়া যায় ব্যক্তিগতভাবে কারো সাথে আপনার সম্পর্কের অবনতি ঘটতে পারে ব্যক্তিগতভাবে কোনো আলেমের সাথে আপনার ঝগড়া বিবাদ হতে পারে স্বার্থের দ্বন্দ্ব হতে পারে কোনো বিষয় নিয়ে আপনার মতবিরোধ থাকতে পারে এটা ব্যক্তিগত ঢালাওভাবে যখন আপনি দাড়ি টুপিওয়ালা আর এই মৌলবীদেরকে নিয়ে বাজে মন্তব্য করবেন বোঝা যায় আপনার ক্রোধটা ক্ষোভটা আক্রোশটা বিদ্বেষটা ব্যক্তিগত না আসলে ওই লিবাসের প্রতি আপনার একটা ঘৃণা তৈরি হয়ে আছে শ্রদ্ধার সাথেও আপনি বলতে পারেন ছাপাখানা থেকে একটা কোরআন শরীফ আসলো দেখলাম পৃষ্ঠাগুলো এলোমেলো উলট পালট কোথাও কোথাও ভুল ছাপা হয়েছে একটা কোরআন শরীফ এমন পাওয়া গেল কি করবেন আপনি যেহেতু তার মধ্যে ভুল এখন তাকে পায়ে দলতে হবে নজবিল্লা এটা করা হবে না তাকে একটা সম্মানের জায়গায় রেখে নিরাপত্তা এবং সুন্দর জায়গায় রেখে আমি এটাকে হেফাজত করব কেন যে এটার মধ্যে ভালো কিছু আছে খারাপটার কারণে আমি এটা গ্রহণ করলাম না এটা পড়বো না ব্যক্তিগতভাবে আপনার যদি মনে হয় কোনো আলেমের মধ্যে এই সমস্যা আছে ওই সমস্যা আছে তো তার মধ্যে এলমের অনেক দামি জিনিসও তো আছে আপনি তার থেকে ফায়দা নিলেন না নিলেন না নিবেন না তার কাছে যাবেন না আপনি কিন্তু তাকে অশ্রদ্ধা করা অসম্মান করা এটা তার ভেতরের যে ভালো গুণটা আছে ওইটাকে অসম্মান করা আপনি তাকে গ্রহণ করেন না তার কাছে যায়েন না যাকে মোহাব্বত আপনার লাগে তার কাছেই যান কিন্তু বাস্তবতা কি জানেন আমি যাদেরকে চিনি আমি জানি তারা কোনো আলমের কাছেই যায় না তার লাইন একটাই সে মনে করেছে এইটাই দিক এইটা মনে করেই সে ওই দিকে ঝুঁকছে কোনো আলমের ধারধারি নাই তার কাছে সে যার মাধ্যমে দিন পেয়েছে সে আলম না হোক বড় দাঁড়িয়ে আছে বড় জুব্বা পরে সে মনে করতেছে ইনি আমার জন্য বড় পীর ইনি আমার জন্য বড় আলিম ইনি আমার জন্য বড় মুফতি ইনি যা ফটোয়া দিবেন আমি আমার পরিবারে বাস্তবায়ন করব শুধু তাই না সঙ্গীদেরকে দাওয়াত দিয়ে বাসায় আনবো আর ওই জায়গায় বসে বসে আলমদের বিরুদ্ধে বিশুদ্ধার করব বদনাম করব এদের বিরুদ্ধে নিজেদের অবস্থানকে কি করে শক্তিশালী করা যায় বসে বসে চক্রান্ত করব আমি জানি আমি জানি এই মজলিসে আসে ও ভাই বুঝা গেল আলেমদের থেকে সাধারণ মানুষকে বিচ্ছিন্ন করার চিন্তাটা করা যে না আলেমদের সাথে থাকা যাবে না আসো আমাদের দলে আসো এটা বড় জঘন্য চিন্তা এটা বড় জঘন্য চিন্তা আপনি চক্রান্তের শিকার আমি বলছি না আপনি চক্রান্ত করছেন আপনার দিনদারিকে শ্রদ্ধা জানায় সম্মান জানিয়ে আস্থা রেখে আস্থা রাখতে চাই আমরা আস্থা রেখেই বলছি আমি বলছি না যে আপনার মধ্যে দিনদারি নাই কিন্তু আমাদের মনে হচ্ছে যে আপনি চক্রান্তের শিকার কারণ শুরু থেকেই একদল মানুষ চাচ্ছে সাধারণ মানুষকে আয়ের থেকে বিচ্ছিন্ন করতে কারণ ঘরের পাহারাদারকে যদি কাবু করা যায় ওই ঘরে ডাকাতি করা বড় সহজ হয়ে যায় দেশে যখন কোনো এক কোন দেশে যখন বিদেশি শত্রু হামলা করে তাদের টার্গেট সাধারণ জনগণ থাকে না সাধারণ জনগণ পড়ে যায় কিন্তু টার্গেট কিন্তু সাধারণ জনগণ থাকে না টার্গেট থাকে যুদ্ধারা টার্গেট থাকবে সেনাবাহিনী কারণ সেনাবাহিনীকে পরাজিত করতে পারলেই তো দেশ দখল ওলামায়াম হচ্ছেন উম্মতের সেনাবাহিনী উম্মতের পাহারাদার এটা ওলামায়ক রাম ওজাহাতি জোর কইরা সিদ্ধান্ত নেন নাই এই সিদ্ধান্ত আল্লাহ রসুল জানায় গেছেন এই কথা বইলা ইন্নাল ওলামা ওরা সাতুল্লাম এরা হচ্ছেন দিনের পাহারাদার দিনের পাহারাদারকে যদি কাবু করা যায় তাইলে দিনের ঘরে ডাকাতি করা চুরি করা বড় সহজ হয়ে যাবে ও ভাই ও দিনদার মানুষগুলা আমাদের ইমানের ঘরে ডাকাত ঢুকতে চায় আর বাধা হচ্ছে ওলামায় কেরাম দুস্ত তাদেরকে কাবু করতে পারলে দিনের ভেতরে ভূমিকা গোটা উন্মতকে বিভ্রান্ত করা সহজ হয়ে যাবে এই জন্য একটা শ্রেণী সবসময় চায় সাধারণ মানুষ যেন আলেমদের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আমি বলি আপনি চক্রান্তের শিকার আপনি এখনো বুঝেন চিন্তা করেন এক দুইজন আলিম ভুল করবেন করতে পারেন গোটা উম্মতের আলিমরা যখন কোনো বিষয়ে একমত হয়ে যান হ্যাঁ আপনি বলেন আমাদের সাথেও আলিম আছেন এই কথাটাও একটা ভুল আপনি আপনার অবস্থান যে দুর্বল এই বক্তব্যটাই বোঝা যায় আমাদের সাথেও আলেম আছেন দিনই বিষয়ে আলেমরা আপনার সাথে কেন থাকবেন দিনই বিষয়ে আপনি আলেমদের সাথে থাকবেন কথা বলি কি যে আমাদের সাথে আলেম আছেন গনে গনে দেখায় আমার মনে আছে আমাদের এক ভাই একটা বই রেখেছিলেন আমাদের খুব ক্লোজ ভাই মাওনা শাকির হোসেন শিবলি বই লিখেছিলেন আলেম মুক্তিযোদ্ধার সন্ধানে বইটার নাম হচ্ছে আলেম মুক্তিযোদ্ধার সন্ধানে তিনি সারা দেশে খুঁজে খুঁজে যে সমস্ত আলেমরা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন নিজে অংশগ্রহণ করেছেন তাদের জীবনী এনেছেন তো বইটার যেদিন মোরক উন্মোচন হয় আমাকেও দাওয়াত করেছিল প্রেস ক্লাবে বর্তমান মাননীয় মন্ত্রী শাহজাহান খান সাহেব সেখানে অতিথি ছিলেন আমার মনে আছে স্পষ্ট শাহজাহান খান সাহেব একটা বড় দামি কথা বলেছিলেন তখন আমার খুব পছন্দ হয়েছে যে এই বইটার নামটা আপনাদের দুর্বলতার প্রমাণ ব্যাপক হারে বহু আর মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন দিনদাররা অংশগ্রহণ করেছেন একটা শ্রেণী বিরোধিতা করেছেন আপনি যখন লেখলেন সন্ধানে সন্ধানে মানে খোঁজ করে করে বের করতে হয় বোঝা গেল আপনাদের অবস্থানটা বড় দুর্বল ছিল আপনি তো এখানে প্রশংসা করতে যাই উল্টা কাজ করে ফেললেন আমার কিন্তু বক্তব্যটা খুব পছন্দ হয়েছে আমিও বলেছি পরে যে হ্যাঁ এই কথাটা ঠিক কি আলে মুক্তিযোদ্ধার সন্ধানে সন্ধান কেন করতে হবে সন্ধান তো তখনই করতে হয় যখন খুঁজতে হয় সংখ্যা কম খুঁজে খুঁজে বের করতে হয় তো আলেমরা আপনাদের সাথে আছেন নাম গইনা গইনা দেখান যখন আপনারা নাম গুনে গুনে দেখান তখন আমাদের বুঝতে কষ্ট হয় না আপনাদের অসহায়ত্ব আর দুর্বলতা আলেম খুঁজে খুঁজে কেন বের করতে হবে আরে বাংলাদেশ তো ওই জমিন যে জমিনের অলিতে গলিতে আলেম আলেম আলেম খুঁজতে হবে কেন বুঝা গেল এটা আপনাদের দুর্বলতা আপনাদের সাথে আলেম আছেন এই কথাটা বলাই আপনাদের দুর্বলতা প্রকাশ পায় আপনি তো বলবেন দিনই বিষয়ে আমরাও আলেমদের সাথে আছি এটা না বলা দরকার ছিল ভুলটা কোন জায়গায় বুঝতে পারেছেন আপনারা আল্লাহ তালা সই বুঝ দেখ আমি বলি যে আসলে দিল এখনো আশা করি বিশ্বাস করতে চাই দিল এখনো ঠিক আছে বুঝের অভাব মানুষের নেচার এটা দিন তার কাছে অনেক দামি জিনিস যে দিনদার তার কাছে দিন সবচেয়ে দামি জিনিস এই সবচেয়ে দামি জিনিসটা সে যেই মাধ্যমে পেয়েছে তার বিরোধিতা কেউ করতে পারে না একজন চর্মনায়ের মাধ্যমে একজন দিন পেয়েছেন চর্মনায়ের কোনো বিষয় নিয়ে আপনি তাকে বলবেন সে মানে আগুন লাগলে যেমন ছটপট করে গায়ের মধ্যে এরকম করবে স্বাভাবিক এটা আমরা মেনে নিই তাবলিগের মাধ্যমে যখন কেউ দিন পান তাবলিগ বিষয়ে তাকে কিছু বলবেন একই অবস্থা আমরা মাদ্রাসার মাধ্যমে দিন পেয়েছি অ্যালেন পেয়েছি কেউ যখন মাদ্রাসার বিরোধিতা করে আমাদের ভিতরে ওইরকম আগুন লেগে যায় স্বাভাবিক কথা ঠিক কেউ যখন কোনো ব্যক্তির মাধ্যমে দিন পান হ্যাঁ ওই ব্যক্তির বিরুদ্ধে আপনি শত কথা বলেন তার ভিতরে একটাই চিন্তা আমি এই ব্যক্তির মাধ্যমে দিন পেয়েছি এর বিরোধিতা করলে আমি মানব না ভাই এইটাকে বলা হয় আমাদের ওই আমাদের পরিভাষায় আর কি যে এটাও একটা একরকম পূজা আকাবির পূজা বলি আমরা বড়দের পূজা বড়রা ভুল করলেও আমাকে মানতে হবে তার অবদানের কথা চিন্তা করে তাইলে খালিল ইব্রাহিম আলী ইসলাম তার বাবার বিরোধিতা কেন করলেন বাবার অবদান কি কম একটা সন্তানকে বড় করার পেছনে খলিল ইব্রাহিম যখন দেখলেন আমার বাবা আমার রবির বিরোধী খলিল ইব্রাহিম বাবাকে ত্যাগ করেন নাই বাবার অবদানকে স্বীকার করে বুঝি বাবার সাথে মিশেছিলেন হজরত মুসা আলী সালাতামের উপর ফেরাউনের অবদান কি কম হজরত মুসা আলী সালাতামের উপর ফেরাউনের অনেক অবদান ফেরাউন রাজপ্রাসাদে মুসা আলি সাল্লামকে রেখে রেখে লালন পালন করেছেন হ্যাঁ তো মুসা আলি সাল্লাম যখন দেখলেন আমার পালক বাবা আমার রবের নাফরমান মুসা আলি সাল্লাম কি করেছেন যে হায় আমার উপর তার বহু অবদান তাকে অস্বীকার করা যাবে না এটা করেছেন আবুল আহাবের অবদান কি রসুলের উপর কম এই যে সুরা পড়তেছি এই সুরা যার সম্পর্কে নাজিল করেছেন আল্লাহ আবুল আহাবের অবদান কি রসুলের উপর কম না বরং ওই যে জন্ম উৎসব পালন করলেন এই জন্ম উৎসবে সর্বপ্রথম উৎসব তো করছেনি আবুল আহাব উৎসব বলতে যা বুঝায় সর্বপ্রথম উৎসব তো করছেনি আবুল আহাব সোহেবিয়া সোহেমা বান্দি যখন গিয়া আবুল আহাবের কাছে বলল যে আপনার তো ভাতিজা হয়েছে তো ভাই মারা গেছে ওই ভাইয়ের ঘরে সন্তান বিষয়টা অনেক বেশি আনন্দের ভাতিজা হয়েছে আবুল আর কি আনন্দিত হয়েছে সাথে সাথে বান্দিরে বুঝছে যে তুই আমাকে এই সুসংবাদ দিলি আমাদের সমাজেও এই একটা রীতি আছে যে কেউ যখন বাচ্চাদের খবর নিয়ে বাবার কাছে যায় তখন বাবা ওই খবরদাতাকে একটা গিফট দেয় হাদিয়া দেয় কষ্ট করে আসতে এরকম খুশির খবরটা নিয়ে আসতে ঠিক আবুল আহ ওই কাজটাই করেছে যেই বাদীটা এই খবর নিয়ে গেছে খুশি হইয়া আবুল আহাব সাথে সাথে ওই বাদীটাকে আজাদ করে দিয়েছে যা তুই আজাদ যা খুশি আজকে ছোটবেলায় আদর করেছেন লালন পালন করেছেন চল্লিশ বছর পর্যন্ত আবুল আহাব তো খেয়াল করেছেন আবু জাহেলরা খেয়াল করেছেন নবীর উপর চল্লিশ বছর পর্যন্ত কোনো বিরোধ ছিল না বড় বড় সমস্ত দামি কাজের মধ্যে নবীকে আগে দিতেন তুমি সিদ্ধান্ত দাও হাজরে আসওয়াদ কাবায় কে ফিট করবে গন্ডগোল লেগে গেছে সব গ্রুপ তো সবাই মিল্লা সিদ্ধান্ত নিয়েছে ঠিক আছে বসে থাকো আজকে সর্বপ্রথম যে ঢুকবে সেই করবে আল্লাহ সবাই তাকায় দেখতেছেন যে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম আসতেছেন সবাই খুশি হয়ে গেছে যে হ্যাঁ কারো কোনো দিবত নাই মোহাম্মদ যা সিদ্ধান্ত দিবে তাই যুবক রসুল কি করলেন একটা চাদর বিছাইলেন বিছাইয়া হজরা আসবাদকে ওটার মধ্যে রাখলেন রাইকার সব গোত্রের লোকদেরকে ডাকলেন যে সবাই ওই চাদরে ধরেন সবাই অংশগ্রহণ করেন সবাই নিয়ে নিজে পাথরটাকে রেখে দিলেন তো আল্লাহ রসুলকে নবুয় দাবি করার আগ পর্যন্ত তো সবাই আদর করতেন মহাব্বত করতেন ভালোবাসতেন দিলের জায়গায় দিলের মনি কোথায় তাদের কাকে আশ্রয় দিয়েছেন সব রকমের সহযোগিতা করেছেন কিন্তু যখনই আল্লাহর নবী এক আল্লাহর কথা বললেন তখন সবাই শত্রু হয়ে গেলেন তার মানে কি রসুল তাদের বিরুদ্ধে যুদ্ধ করেন নাই যে না আমাকে চল্লিশ বছর পর্যন্ত যারা লালন পালন করছে তাদের বিরুদ্ধে আমি কিভাবে অস্ত্র ওঠাই এই চিন্তা করলে আবু জাহেল আর বদরের যুদ্ধে এইভাবে পিচ্ছিদের হাতে মাই খায় না ছোট্ট ছোট্ট বাচ্চা আমরা বলি মাদ্রাসার ছোট্ট বাচ্চারা যদি মিছিলে লাফায় টেলিভিশন ওয়ালারা বলে যে এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে লেখাপড়া বাদ দিয়ে মাদ্রাসায় নিয়ে আসছে আমাদের দিনদার ভাইরাও বলে যে সমস্ত হেফাজতিরা এই ছোট্ট ছোট্ট মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসায় আসে লেখাপড়ার জন্য হুজুররা তাদেরকে আন্দোলনে নিয়ে আসে বাচ্চাদেরকে হুজুররা আন্দোলনে আনতে হয় না এটা মহাজ আর মহাবিজ ইতিহাস বদরের যুদ্ধে দুই ভাই বয়সে আসে না বয়সে আসে না আল্লাহ রসুল যখন লাইন ধরে দাঁড় করাইছে দুই ভাই পায়ের মাথার আঙ্গুলের উপর দাঁড়াইয়া এইভাবে লম্বা আমি বড় মানুষ আল্লাহ রসুল দেখছেন দেখে বলতেছে না একজন মোটামুটি চলে আরেকজন তো একেবারেই ছোট আরে নেওয়া যাবে না তো ছোট ভাই আর বড় ভাই ছোট ভাই বড় ভাইয়ের সাথে বলছে ভাইরে আমি গেলাম তুই গেলি গা কান্নাকাটি করতেছে আল্লাহ রসুলের কাছে বারবার ইয়া রসুল আল্লাহ আমার বড় ভাইয়ের চেয়ে আমার শক্তি সামর্থ্য বেশি তো বলে যে তো দুই ভাইয়ের লাগো দেখি কে পারে ছোট ভাই কানে কানে বড় ভাইয়ের বলে ভাই তুই তো সিলেক্ট হয়ে গেছস এখন আমার সাথে হাইরা গেলে আমিও সিলেক্ট হই ঠিক আছে লাগছে ছোট ভাই জিতে গেছে আল্লাহ রসুল দুই ভাইয়ের আগ্রহ দেখে বলে যাও যাও দুইজনই যুদ্ধে যাও দুইজন যুদ্ধ যাইয়া কি করছেন যাই আব্দুল সাহাবাহামকে জিজ্ঞেস করছেন চাচা আমি তো মক্কা আমরা তো মক্কায় ছিলাম না তো রসুলকে সবচেয়ে বেশি গালাগালি করতো যে আবু জাহিল এটা কোনটা দেখায় দেন তো বলে তোমরা কি করবো দেখায় দেন না সোহান আল্লাহ ওই দুই ভাই ওই মিল্লা জিল্লা বলে আবু জাহিল শেষ করবো আমার নবীর দুশ্মন এটা ছাড়ুন না দুই ভাই মিললে একজনে যায় ঘোড়ার মধ্যে লাগতে পারে না উঁচা ছোট মানুষ একজনে যায় আবু জাহেলের ঘোড়ার মধ্যে কোপ মারছে ঘোড়া গেছে পড়ে আরেকজনে যায় মারছে কল্লায় সুহান আল্লাহ আবু জাহেল বলে কি জানেন রাখ রাখ কল্লাটা কাটিস না একটু গোড়ার থেকে ডাবায়া কাটিস মরার সময়ও কি বলে একটু গোড়ার থেকে ডাবায়া কাটিস যেন মানুষ দেখলে বুঝে এটা আবু জাহেলের কল্লা গল্লা অনেক উঁচু আমরা ছিল মরার সময়ও অহংকার যায় না যাই হোক এটা ভিন্ন কথা তো ছোট্ট বাচ্চাদেরকে তো রসুল আটকাইতে পারে নাই যার দিলে ইমানই জজবা আছে তার মধ্যে বয়স কোনো ফ্যাক্ট না সে তো যায় না তাকে আটকানো যায় না এরে দুস্ত মাদ্রাসার ছাত্রদেরকে হুজুররা নিয়ে যায় না আন্দোলনে দিনই কাজে শরিক সে তো ইমানই চেতনা তার মধ্যে ঢুকে গেছে ওলমে নবমী তার দিলের মধ্যে ঢুকে যায় ইমানই চেতনাও ভাবে ঢুকে যায় তাকে তো আটকানো যায় না মাদ্রাসায় গেট তালা দিয়ে রাখা যায় না দেওয়াল টপকায় আসে চলে যায় ইমানি আন্দোলনে করবে কি আল্লাহ আকবার মহতারাম হাজরিন অনেক কথা বললাম অনেক কথা বললাম কষ্ট নিয়েন না আমাদের তো বড় কষ্ট লাগে আপনারা আমাদেরকে গালি দিয়া দূরে সরে যান আপনি তো জানেন না উন্মতার আলেমরা আপনাদের জন্যে সারাক্ষণ চোখের পানি ফেলতেছে বয়ান করে করে আপনাদেরকে বুঝাইতেছে কখনো রাখতেছেন কখনো চিল্লাইতেছেন কখনো হুঙ্কার ছুটতেছেন এটা তো প্রত্যেকটা ডাক্তারের জিম্মাদারি তো এমনই ডাক্তারের জিম্মাদারি তো এমনই ডাক্তার তো প্রথমে সিরাপ খাওয়াই আপনাকে চাইলে ভালো করা যায় কিনা নর্মাল সিরাপ যখন দেখবে প্যারাসিটামলে কাজ হয় না তখন তো ডাক্তার আপনাকে একটা অ্যান্টিবায়োটিক দিবে যে জ্বরটা যখন ভালো হচ্ছে না একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দেন অ্যান্টিবায়োটিকে কাজ না হইলে পরে তো দিয়ে দিবে ইঞ্জেকশন ইঞ্জেকশনে কাজ না হইলে পরে টেস্ট দিবে যে হায় তার তো বড় সমস্যা থাকতে পারে তো সমস্যা দেখা দিল হায় তার তো ক্যান্সার হয়েছে এখন বলেন আপনারা ওই ক্যান্সারের রুগীকে এখন কি আর ওই নর্মাল প্যারাসিটামল সিরাপ খাওয়াইলে কাজ হয় তাকে একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিলে কাজ হবে না তখন সিদ্ধান্ত আসে থেরাপি দিয়া তাকে দমানো যায় কিনা অপারেশন যদি এই ক্যান্সারের উপরে যদি টিউমার থাকে ডাক্তাররা দেখেন বায়োপসি করেন টিউমারের নিস্তিকা গোস্ত আয়না দেখেন ক্যান্সারের জার্ম আছে কিনা যদি থাকে তাইলে আগে ওইটাকে দমানোর চেষ্টা করে তারপর অপারেশন করে ওলামাই কেরাম সর্বোচ্চ চেষ্টা করেছেন হজরত সাহাদ সাহেব হাদাহুল্লাহ তালা তাকে বুঝানোর জন্যে তাবলিগের আমির সাহেব তাকে বুঝানোর জন্যে বহু চেষ্টা করেছেন আজকে নতুন নয় ওই অ্যান্টিবায়োটিক প্যারাসিটামল ইঞ্জেকশন সব লেভেল শেষ যখন দেখছেন কোনোভাবেই কাজ হয় না তাকে একটা দোষ ধরাইয়া দিলে তিনি বলেন ঠিক আছে আমি এটা আর বলবো না রুজু করলাম আর একটা আরো এর চেয়ে মারাত্মক ভুল করে বসেন অনেকে বলেন যে তিনি তো রুজু করছেন তিনি তো তার বক্তব্য ফেরত নিছেন আরে ভাই ফেরত তো নিছেন ঠিক আছে আমি তাকে বলা হয়েছে ডাক্তার বলছে যে আপনি এই ফল টল কম খায়েন আপনার ডায়াবেটিস তিনি ফল খাওয়া ছেড়ে দিয়া যাইয়া মধু আর চিনি খাওয়া শুরু করছে এখন বলেন অবস্থা আপনাকে একটু মিষ্টি ফল খাইতে নিষেধ করছে আপনার ডায়াবেটিস সমস্যা এখন আপনি ফল খাওয়া বাদ দিয়ে যারা শুরু করলেন চিনি খাওয়া গেন্ডারি খাওয়া মধু খাওয়া তো এখন ডাক্তার কি বলবে আপনাকে হ্যাঁ, আগে তো নিষেধ করছে এখন হাত থেকে চিনির প্যাকেট নিয়ে নিবে মধু নিয়ে নিবে গ্যান্ডারি নিয়ে নিবে ধরুন আপনি কি শুরু করলেন এটা ওইটাই তোলামায় কারণ চাচ্ছেন যে ওই গ্যান্ডারিটা নিয়ে আনো তার কাছ থেকে জিম্মাদারিটা নিয়ে আনো এই রকম জিম্মাদার মানুষ এই রকম ভুল করলে লক্ষ মানুষ বিভ্রান্ত হয়ে যাবে ব্যক্তিগত কোনো শত্রুতা তো নাই ব্যক্তিগত শত্রুতা কেন থাকবে তিনি আমাদের মানুষ কেন শত্রুতা থাকবে কিন্তু আমাদের মানুষ বইলাই ছাড় দেওয়া এই নীতি আম্বি আলাইসালামের ছিল না আমাদের মানুষ বইলা ছাড় দিলে ইব্রাহিম আলাইসাল্লাম তার বাবাকে ছাড় দিতেন আমাদের মানুষ বইলা ছাড় দিলে মুসা আলাইসাল্লাম ফেরাউনকে ছাড় দিতেন আমাদের মানুষ বইলা ছাড় দিলে নবী আলাইসাল্লাম আবুল আহাবকেও ছাড় দিতেন দেন নাই নানান রকমের অপপ্রচার চলতেছে জোর হবে না এস্তেমা হবে না আশ্চর্য হয়ে গেছে একদিন জাতীয় অনেক পত্রিকায় রিপোর্ট আসছে এস্তেমা হবে না এই বিভ্রান্তিতে পড়বেন না এখনো এমন কোনো সিদ্ধান্ত হয় নাই যে এস্তেমা হবে না জোরও হবে এস্তেমা হবে আঠারো উনিশ বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ দুই ইয়াতে এস্তেমা হবে এখনো সিদ্ধান্ত হয় নাই যে এস্তেমা হবে না স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক হয়েছে কি করে সুন্দরভাবে করা যায় আর বলেছেন যদি কোনো কারণে নির্বাচন পিছায়া যায় তখন হয়তো এস্তেমা পিছায় তো এটা তো নির্বাচনের সাথে সম্পর্ক এটা তো ওই তাবলিগের গন্ডগোলের সাথে সম্পর্ক না কোন ঝামেলা নিয়ে কোন ঝামেলা লাগাই দিচ্ছে আল্লাহ তাহলে এই সমস্ত বিভ্রান্তি থেকে উম্মতকে হেফাজত করেন দোস্ত আমি তো আসলে আগাইতেই পারলাম না কোন দিকে চলে গেলাম হায় আল্লাহ আল্লাহ তাহলে জবানে জরুরি কথাগুলো যেন বের করে দেন ওই দোয়া করেই বসি প্রথমে ওই দোয়া করেই বসি আল্লাহ কোনো ফালতু কথা যেন বের না হয় উম্মতের ফায়দা হবে আমার নিজের ফায়দা হবে এই কথাগুলাই তুমি বের করে দাও আর তুমি তো বের করবা তোমার ঠিকা আমার কাছে কিছু নাই সুবাহানা ইলমালানা ইল্লামা আল্লামতানা ইন্নাকান্তালা আলিমুল হাকিম সালামটা দিয়েই তো এই আয়াতটা পড়ে নেই আল্লাহর কাছে নিজেকে সমাপন করে দিই মাহবুব এই জায়গায় বসছি তোমার হাবাই হাবিবের রেখে যাওয়া এটা আমি তো অযোগ্য মানুষ কিন্তু তোমার হাবিবের মিম্বরে বসে গেছি মাহবুব আমার কথা এমন কোনো বের না হয় যেটা তোমার হাবিবের রাস্তা থেকে উম্মতকে দূরে ঠেলে দেয় ওই কথা বইলেই তো এখানে বসি আল্লাহ তালা চেয়েছেন আজকে অন্যদিকে কথা নিয়ে যাবেন আমি ওল্লাহ আল্লাহ সাক্ষী নিম্বরে বসে বলতেছি এই বিষয়টা আলোচনার কোনো চিন্তাই আমি করি নাই আমি তো অন্য আলোচনা করবো বলে বাসার থেকে চিন্তা করতে করতে হাঁটতে হাঁটতে আসতেছি আর চিন্তা করতেছি যে কথাটা এইভাবে এইভাবে সাজাইয়া ওই জায়গায় নিয়ে ঠেকানো যাবে কোন দিকে যাওয়ার ইচ্ছা ছিল এখন রাস্তায় জ্যাম পড়ছে গাড়ি আরেক দিকে ঘুরে গেছে আমি করবো কি আল্লাহ তালা সহি বুঝদান করেন আমাদেরকে আমি বা আখরুদ আওয়ান